যে আল্লাহকে বাদ দিয়ে এমন সব সত্তাকে ডাকে যারা কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে সক্ষম নয় এমনকি আহ্বানকারী যে তাকে আহ্বান করছে সে বিষয়ে সে অজ্ঞ যখন সমস্ত মানুষকে সমবেত করা হবে তখন তারা নিজেদের আহ্বানকারী দুশ্মন হয়ে যাবে এবং ইবাদতকারীদের অস্বীকার করবে যখন এসব লোকদের আমার সুস্পষ্ট আয়াতসমূহ শুনানো হয় এবং সত্য তাদের সামনে আত্মপ্রকাশ করে তখন এ কাফেরা বলে এ তো পরিষ্কার জাদু তারা কি বলতে চায় যে রসুল নিজেই সব রচনা করেছেন তাদের বলে দাও আমি নিজেই যদি তা রচনা করে থাকি তাহলে কোনো কিছু আমাকে আল্লাহর পাকরাও থেকে রক্ষা করতে পারবে না যেসব কথা তোমরা তৈরি করছো আল্লাহ তা ভালো করেই জানেন আমার তোমাদের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্যে তিনি যথেষ্ট তিনি অতীব ক্ষমাশীল ও দয়ালু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 পূর্বে তো আরো বহু মানুষ চলে গেছে তাদের কেউ তো জীবিত হয়ে ফিরে আসেনি মা বাপ আল্লাহর দোহাই দিয়ে বলে আরে হতভাগা বিশ্বাস করো আল্লাহর ওয়াদা সত্য কিন্তু সে বলে এসব তো প্রাচীনকালের বস্তা পচা কাহিনী এরাই সেসব লোক যাদের ব্যাপারে আজাবের সিদ্ধান্ত হয়ে গিয়েছে এদের পূর্বে জিন ও মানুষদের মধ্য থেকে এই প্রকৃতির যেসব ক্ষুদ্র দল অতীত হয়েছে এরাও গিয়ে তাদের সাথে মিলিত হবে নিশ্চয়ই এরা ক্ষতিগ্রস্ত হওয়ার লোক ولكل درجات مما عملوا وليوفيهم أعمالهم وهم لا يظلمون ويوم يعرض الذين كفروا على النار أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن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 আজাবকে তাদের উপত্যকার দিকে আসতে দেখল বলতে শুরু করল এই তো মেঘ আমাদের উপর প্রচুর বাড়ি বর্ষণ করবে না এটা বরং সেই জিনিস যার জন্য তোমরা তাড়াহুড়া করছিলে এটা প্রচণ্ড ঝোড়ো বাতাস যার মধ্যে কষ্টদায়ক আজাব এগিয়ে আসছে تدمر كل شيء بأمر ربها بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين ولقد مكناهم في ماء مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كانوا يجحدون بآيات الله إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون তার রবের নির্দেশে প্রতিটি বস্তুকে ধ্বংস করে ফেলবে অবশেষে তাদের অবস্থা দাঁড়ালো এই যে তাদের বসবাসী স্থান ছাড়া সেখানে আর কিছুই দৃষ্টিগোচর হতো না এভাবে আমি অপরাধীদের প্রতিদান দিয়ে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 বাদ দিয়ে যেসব সত্তাকে তার আল্লাহ নৈকট লাভের মাধ্যম মনে করে উপাস্য বানিয়ে নিয়েছিল তারা কেন তাদেরকে সাহায্য করল না বরং তারা তাদের থেকে উথাও হয়ে গিয়েছিল এটা ছিল তাদের মিথ্যা এবং মন গড়া আকিদা বিশ্বাসের পরিণাম যা তারা গড়ে নিয়েছিল আর সেই ঘটনা উল্লেখযোগ্য যখন আমি জিনদের একটি দলকে তোমার কাছে নিয়ে এসেছিলাম যাতে তারা কোরআন শোনে যখন তারা সেইখানে পৌঁছল যেখানে তুমি কোরআন পাঠ করছিলে তখন পরস্পরকে বলল চুপ করো যখন তা পাঠ করা শেষ হল তখন তারা সতর্ককারী হয়ে নিজ কমের কাছে ফিরে গেল قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم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 আর যে আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারীর আহ্বানে সারা দেবে না সে না পৃথিবীতে এমন শক্তি রাখে যে আল্লাহকে নিরুপায় ও অক্ষম করে ফেলতে পারে না তার এমন কোনো সাহায্যকারী ও পৃষ্ঠপোষক আছে যে আল্লাহর হাত থেকে তাকে রক্ষা করতে পারে এসব লোক সুস্পষ্ট গোমরাহির মধ্যে ডুবে আছে যে আল্লাহ পৃথিবী আসমান সৃষ্টি করেছেন এবং এগুলো সৃষ্টি করতে যিনি পরিশ্রান্ত হননি তিনি অবশ্যই মৃতদের জীবিত করে তুলতে সক্ষম এসব লোক কি তা বুঝে না কেন পারবেন না অবশ্যই তিনি সব কিছু করতে সক্ষম যেদিন এসব কাফেরকে আগুনের সামনে হাজির করা হবে সেদিন তাজি জিজ্ঞেস করা হবে এটা কি বাস্তব সত্য নয় এরা বলবে হ্যাঁ আমাদের রবের শপথ এটা প্রকৃতই সত্য আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে তোমরা যে অস্বীকার করতে তার পরিণতি হিসেবে এখন আজাবের স্বাদ গ্রহণ করো فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون بلاغ فهل يهلك إلا القوم الفاسقون অতএব হে নবী দৃঢ় চেতা রসুলদের মতো ধৈর্য ধারণ করো এবং তাদের ব্যাপারে তাড়াহুড়া করো না এদেরকে এখন যে জিনিসের ভীতি প্রদর্শন করা হচ্ছে যেদিন এরা তা দেখবে সেদিন এদের মনে হবে যেন পৃথিবীতে অল্প কিছুক্ষণের বেশি অবস্থান করেনি কথা পৌঁছে দেয়া হয়েছে অবাধ্য লোকেরা ছাড়া কি আর কেউ ধ্বংস হবে